সৃষ্টি করেছে এর কোন একটা যদি না থাকে আমাদের বিপদ হয়ে আমাদের জিন্দগি কষ্টময় হয়ে যায় কিন্তু আমরা না থাকলে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এতে কোনো ক্ষতি হবে তাদের কোনো ক্ষতি নেই ওইগুলো না থাকলে আমরা করতে পারবো আমাদের খেদমত করার জন্য শান্তি পৌঁছানোর জন্য এই সব ব্যবস্থা আল্লাহ আর আমাদেরকে বলতে চান যে তোমরা তোমাদের খালেক মালিককে চিন তার আনুগত্য কর এবং তার উপরে সব ন্যস্ত করে দাও তাহলে তোমার সকল জিন্দগি কামিয়াব শান্তিময় হয়ে যাবে দুনিয়ার কবরের সব শান্তি আল্লাহ রসুলের তরিকার অনুসরণ আর সকল ব্যাপারে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া আল্লাহ হল আমাদের সবচেয়ে বড় মঙ্গল কামনাকারী হিতাকাঙ্ক্ষী কোরআনের বিভিন্ন জায়গায় তিনি বলেছেন نعم المولى ونعم النصير আমি তোমাদের সর্বোত্তম বন্ধু মাওলা মানে বন্ধু নেমাল মাওলা সর্বোত্তম সাহায্য করে আমি তোমার প্রত্যেকটা কদমে প্রত্যেকটা পদক্ষেপে আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো বান্দা যতক্ষণ তার মনিবের হুকুম মানে তো এই সমস্ত মতলব ওই বান্দার খেদমত করবে না ওই বান্দার খেদমত করবে না কিন্তু বান্দা যদি মনিবের মরিবার মানে শুরু করে দেয় আল্লাহটা খেতেছে আল্লাহটা করতেছে আল্লাহ তাকে স্বাস্থ্য দিতেন আল্লাহ তাকে রিজিক দিতেন আল্লাহ তাকে বাসিস্থা দিতেন আল্লাহ তাকে মান মর্যাদা দিতেন আল্লাহ তাকে বাপ্পা দিতেন আল্লাহ তাকে বিবি দিতেন আল্লাহ তাকে সন্তান দিয়েছেন কোটি কোটি নিয়ামত আল্লাহ দিয়ে এই নিয়ামত ভোগ করে বান্দা যখন আল্লাহর দুশ্মনের গোলামি করে আল্লাহর দুশ্মনের ইবলিশ হেহুদ খ্রিস্টান এই সমস্ত আল্লাহ দুশ্মন এদের মন জুগায় চলে তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদের খেদমতের জন্য যা কিছু সৃষ্টি করেছেন ওইগুলো আমাদের আজাদ দেওয়ার জন্য ব্যবহার করেন যেগুলো বানাইছিলেন খেদমতের জন্য আপনাকে আমাকে আরাম পৌঁছানোর জন্য ওইগুলোকে অর্ডার দেন পিটাই করো একই একই জিনিস খাদেন দিল এখন সে ডান্ডা দিয়ে পিটাইতে আরম্ভ করছে কেন আসল মালিক যে ওইগুলোর মালিক আল্লাহ আপনার আমার মালিকও আল্লাহ আমরা আল্লাহর পক্ষে থাকবো সব মখলুক আপনার আমার পক্ষে থাকবে সব বকলুক আপনার আমার পক্ষে থাকবে আমরা আল্লাহর বিরুদ্ধে যাব ঘরের বিবি থেকে আরম্ভ করে দোকানের কর্মচারী থেকে আরম্ভ করে সব আমাদের বিরুদ্ধে যাবে সব অশান্তির কারণ এই জন্য দেখেন এই পানি না হলে আমরা চলতে পারি না বাতাস না হলে চলতে পারি না কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন কখনো সেই পানিকে ওই বাতাসকে এমন ভাবে অর্ডার দেন যে একসাথে হাজারো লাখো লোকের যান চলে যায় হাজারো লাখো লোকের যান চলে যায় যে খাদেন দিল সে এখন ভুলে যায় আমাদের অন্যায়ের কারণে আমাদের গুণাহের কারণে এই অবস্থা হয় বিভিন্ন সময় যে ধরনের বিপদ আবাদ আসে ঘূর্ণিঝড় নিম্নচাপ আসে এগুলো আল্লাহ কেন দেন যাতে আমরা একটু নসিহাত হাসিল করি নসিহাত হাসিল করার জন্য আল্লাহ তাহলে কোরআনে বলেছেন আওয়ালা ইয়ারাউনা أنزلون في كل عام আমার বান্দারা কি লাগে না প্রত্যেক বছর এক দুইবার বিশ্বের মানুষরা কোন কোন বিপদে পড়তেছে তাদের চোখের সামনে ঘটতেছে তাদের অনেকে এফেক্ট হয়েছে তারা কি দেখতেছে না ثم لا يتوبون ولا هم يذكرون এগুলো কেন হয় আমাদেরকে সঠিক রাস্তায় ফেরায় আনার জন্য সঠিক রাস্তায় ফেরায় আনার জন্য ছেলে যখন উল্টা রাস্তায় চলে তো শাস্তি দেয় শাস্তি দেয় বাপের দিলের মধ্যে অনেক দয়া আছে অনেক মায়া আছে এত ছোট্ট পিঠাই করতেছে ছেলে এই পিঠাই করাটা দয়া মায়ের অংশ এই পিঠাই করাটাও মায়ের অংশ এই মুহূর্তে এইভাবে যদি দয়া না করে ওর আরো বেহুদাগিরি করার সুযোগ দেয় ওইটা দয়া হবে না ওইটা তো ছেলেকে ধ্বংস করা হবে ছেলেকে আরো ধ্বংস করা হবে ওই সময় যে পিটাই করলো দশ থাপ্পর দিল ওটা দয়া ঠিক আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দজকে দেওয়ার জন্য পয়দা করে নেই বেহস্তে দেওয়ার জন্য পয়দা করছে এর জন্য যত ব্যবস্থা হয় সব ব্যবস্থা তিনি করছেন তিনি নবীর রসুল পাঠাইছেন তিনি আসমান থেকে লহে মাসুল থেকে কিতাব নাজেল করছেন তিনি নবী রসুল যখন শেষ হয়ে গেছে তো নায়বে রসুল সৃষ্টি করছেন তিনি আপনার আমার ভিতরে আকল বিবেক বিবেচনা দান করছেন এত কিছু ব্যবস্থা করছেন এই জন্য আমার একটা বান্ধার জন্য দোজকে না যায় এরা যেন জান্নাত আছে কিন্তু যে যাইতেছে যে হক ধর্মে করে দেখেছে যে দর্শকে দেখেছে সে আল্লাহর সাথে লড়াই করে দেখেছে আল্লাহ তাকে দিতে চায় না সে আল্লাহ সাথে লড়াই করে দর্শকে দেখেছে আল্লাহ কোনো আল্লাহ তো এমন বিধান নাজিল করতেন আপনার আমার জন্য তিনি সুখ শান্তিকে আপনার আমার এখতিয়ারে দিয়ে দিতে আপনি সুখে থাকবেন না দুঃখে থাকবেন আল্লাহ তালা আপনার আমার এখতিয়ারে দিয়ে দিচ্ছে যদি আমরা আল্লাহর হুকুম মতো চলি রসুলের তরিকা মতো চলি সম্পূর্ণ আমাদের কন্ট্রোলে যে ইচ্ছা করবে সে চলতে পারবে তো আল্লাহ তাকে সুখ দান করবেন সে সুখে থাকবে সুখে থাকা আপনার ইচ্ছায় আপনি চাইলে সুখে থাকতে পারেন আপনি চাইলে সুখে থাকতে পারেন ওই ফর্মুলা আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে মানে আমি ذكر أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন পুরুষ হও মহিলা হও তোমার ইমান যদি ঠিক হয়ে যায় তোমার আমল যদি ঠিক হয়ে যায় আমি মাওলা তোমাকে সুখ শান্তিতে রাখবো গরিব ধনির কোন প্রশ্ন নেই গরিব ধনির কোন প্রশ্ন নেই ধনী আল্লাহ হুকুম মানলে সুখে থাকবে গরিব আল্লাহ হুকুম মাল্লা সুখে থাকবে সুখ স্বাস্থ্যের সম্পর্ক ধনের সাথে না বিল্ডিং এর সাথে না পোলাও বিরিয়ানির সাথে না সুখ শান্তির সম্পর্ক অন্তরের সাথে আল্লাহ দিনকে গ্রহণ করবে আল্লাহ তার অন্তরে সুখ শান্তি পয়দা করবে যে আল্লাহ দিনের বিরুদ্ধাচরণ করবে আল্লাহ তার দিলের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিবে সে যদি কারণের মতো রাজপ্রাসাদ বানায় শ্রাবণের মতো রাজত্ব পায় হ্যাঁ? আর দুনিয়ার সমস্ত আরামের সামগ্রী তার ঘরে থাকে তো আল্লাহ তালা ওই অবস্থায় তাকে প্রেশানির মধ্যে রাখবে এই আরামের সামগ্রী তাকে আরাম পৌঁছাতে পারবে না কাজেই দেখা যাচ্ছে যে অনেকে না বুঝে আল্লাহকে দোষ দেয় আল্লাহ আমার বিপদে রাখে বিপদটাও মমিনের জন্য নেয়ামত এক এক বিপদের দ্বারা তার ভিতরের সমস্ত কোনা লাভ হয়ে যায় এক এক বিপদের দ্বারা সে জান্নাতের বিশাল বিশাল নেয়ামত লাভ করে দেখতে দেখা যায় বিপদ একজন মমেনের জন্য যার ইমান আমল আছে তার বিপদগুলো পর্যন্ত রহমত এইগুলো রহমত এটা আমার পীর ও মুর্শিদ উদাহরণ দিতে পীর ও মুর্শিদ উদাহরণ দিতে যে একজনের মাথার মধ্যে কে একটা বলের মতো তুলে বাঁচে তুলে তারা সামান্য একটা বেশি পরে এটা উঠাইছে কি জিনিস দেখে যে এটা হলো টাকার থলি এর মধ্যে পাঁচ লক্ষ টাকা আর ওই লোকের নাম লেখা আছে জনক আল্লাহর মাত্রার পক্ষ থেকে আপনার জন্য হাতিয়ার পাইছে সামান্য কিন্তু এই ঢিলটাকে সে কোনো বিপদ আরেকটা ঢিল খাওয়ার অপেক্ষা করবে আর একটা যদি মাথার মধ্যে লাগে তারা হ্যাঁ। বিল্ডিং দেখতে দেখা গেল বিপদ অথবা সে আর একটা খাওয়ার জন্য দেখবে মমিনের প্রত্যেকটা বিপদ এইরকম একদম বিপদ নেই এগুলো সব রাহত আর রাহত বিপদ তো কাপড়ের জন্য বিপদ তো আল্লাহ নাপ্রমানের জন্য এই জন্য আল্লাহকে দোষারোপ করার কোনো অর্থ নেই সুখ শান্তি আল্লাহ তালা আপনার আমার কাছে দিয়ে দিতে আমরা যদি আল্লাহর হুকুম মানি রসুলের তরিকা মানি তারপর যে অবস্থায় আছি আল্লাহ এই অবস্থা আমাদের জীবনকে ধন্য করে দিবেন সুখী করে দিবেন আমাদের বিবি বাচ্চা সব আমাদের খাবেন আমাদের মধ্যে চব্বিশ ঘন্টা রত সবাই খবর দিচ্ছে সবাই তারা আরামের দিকে করছে আর যদি আমরা আল্লাহর বিরুদ্ধে দাঁড়াই বিপিও বিরুদ্ধে সন্তানটার বিরুদ্ধে সব বিরুদ্ধে কেউ আপনার খেলপথের জন্য আগে আছে আপনি টাকা পয়সা লালন পালন করতেছেন কিন্তু একটা আপনার পক্ষে না আপনি এভাবে বাঁচতেছেন কিন্তু একটা আপনার পক্ষে না সব আপনার বিরুদ্ধে কেন আপনি আহকামুল হাকিমের ফারমানি করে রাখছেন আল্লাহ সব আপনার বিরুদ্ধে করেছেন কাজে এই সুখ শান্তি আল্লাহ তালা আপনার আমার হাতে দিন হাতে দিন এই অনুযায়ী চললে আল্লাহ তাকে সুখী করবে যদিও কখনো কোনো কিন্তু প্রেশানি আসবে বিপদ আবাদ আসবে ওটার এত সব দিবেন এত বিনিময় দিবেন যে হাতিদের মধ্যে আসছে আসরের ময়দানে মমিনদেরকে বিভিন্ন টুকটাক বিপদ আমার যে দুনিয়াতে আসছিল এগুলো যখন বিনিময় দেওয়া হবে এগুলোর পরিবর্তে যখন স্বভাব দেওয়া হবে জান্নাতের উঁচু উঁচু মাকাম দেওয়া হবে তখন ওই সমস্ত লোকেরা দুঃখ করবে যাদের জীবনে বিপদ তখন আসে নাই খুব আরামে কাটে আরামে কাটে তারা আফসুস করবে তাহলে আমাদেরকে কেন বিপদ দেওয়া হয়নি আজকে তারা এত বড় জান্নাত পাইল আমরা কোনো বিপদ আওয়াজ নেই কিন্তু পাইলাম এই জন্য আমাদের দায়িত্ব এটা যে আমরা নিজের ইমান আমলকে ঠিক করি এবং নিজের আখলাখকে দুরুস্ত করি আর যদি কোনো বিপদ কখনো আসে তো তাদের থেকে নসিহাত হাসিল করি জানলা তো আমার উপরে ঘটাতে পারতেন আমাকে অবা করার সুযোগ দিতেন তাদের তবা করি আর ওদের একটু সেবা করি ওদের একটু সেবা করি এই যে জিনিসটা হয়ে গেল হ্যাঁ দক্ষিণ বাংলার ভিতরে সমুদ্রের উপর দিয়ে বহু মানুষ মারা গেছে পানিতে ভাষায় নিয়ে গেছে আমাদের মাস্টার থেকে ছাত্র শিক্ষকদের একটা দল গেছিল পনেরো বিশ জনের কয়েক লক্ষ টাকা ফেরার নিয়ে এরা যে বয়ান দিচ্ছে কঠিন অবস্থা এরা বলল যে পর্যন্ত পানি বাড়ছিল এখন তো কমে গেছে ওই আলামতটা এখন পর্যন্ত স্পষ্ট হয়েছে বাঁধের যে পর্যন্ত পানিটা বাঁধছিল এখন নেমে গেছে ওটুক যে পানি হয়েছিল ওটার স্পষ্টটা সাপ আলামত এখনো রয়ে গেছে এবং দেখলে মনে হয় রাস্তার কিনারে যদি রাস্তা ছিল বিভিন্ন গাছপালা ছিল ওগুলো আগুনে পুড়ে গেলে যে আকৃতি ধারণ করে কিন্তু সেম হয়ে আসে বাঁচতে কিন্তু পানি কিন্তু নদীর তীরে যে বাঁধের যে সাইডটা এখানে গাছপালাগুলো সব পুরা আল্লাহ ভালো জানে যে এই পানির মধ্যে কোন আগুন মিস্ত্রিত ছিল কিনা সম্পর্কে যে কোরআন আয়াত কাজে রয়েছে ওখানে আছে ওইদাল বিহার সুচিরত কেয়ামতের দিন সাগরগুলোর ভিতরে আগুন লাগাই দেওয়া কেয়ামতের দিন সাগরগুলোর ভিতরে আগুন লাগাই দেওয়া হবে আমপাড়ার ভিতরে চোরায় ইদা শব্দ ওই চোরার মধ্যে সাগরের নিচে গ্যাস আছে সাগরের নিচে পেট্রোল আছে পেট্রোল তো সরাসরি আগুন আগুন এইটার যখন আল্লাহ তালা বিস্ফোরণ ঘটাই দিবেন পুরা পানি আগুন হয়ে যাবে সাগরটা আগুন হয়ে যাবে তারই একটু নমুনা মনে হয় দেখাই দিলেন যে এত বিষাক্ত পানি তো কঠিন পানি যে বাঘের ওয়াবটা বাঘের নদীর সাইডটা এখন যে আলামত হয়ে গেছে তাতে মনে হয় ওই পানির সাথে আগুন ছিল তারা প্রত্যক্ষদর্শীরা আমার কাছে বয়ান এটা আল্লাহর আসাম আমাদেরকে নসিয়াত হাসিল করার জন্য আল্লাহ তালা এই ব্যবস্থা অনেক লোক শহীদ হয়ে গেছে আর কিন্তু লোকে আল্লাহ রাখছে তোমরা নসিয়াত হাসিল করো এই ভাইদের একটু খেদমত করো তাদের জন্য দোয়া করো তোমাদের তৌফিক থাকলে তাদের কিন্তু আর্থিক সহযোগিতা আমাদের মানুষ আগেও পুরুষ গেছে আজকেও আমার এখানে একটা দাওয়া দাওয়াতলাপের সম্মেলন ছিল ইমাম সম্মেলন বলে ইমাম সম্মেলন ইমাম মহাসিনরা থাকে বিভিন্ন মসজিদের যারা কমিটি দায়িত্বশীল তারাও থাকে এখানে অনেকে দেখতে আমি ওদের এখান থেকেও অনেকে দেখবে হাত উঠেছে আমি ওনাদেরকে দেখতে ওনারা ছিলেন তখন ওখানে আমি বলছি আপনারা এরা খেদমত করেন দেখা গেছে সবাই কিছু কিছু এখানে জমা করছে ওখানে যে ভাইরা গেছিল তারা কিছু কিছু দিতে চব্বিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আমি এটা বলে রাখতেছি আপনারা কোরবানি বেশ পাবেন আমাদের দেয় এবং আল্লাহ যে আমাদের উপরে দেয় নাই এই ধোয়া এই বাতাসটা যে কোনো জায়গাতে যেতে পারে যে কোনো জায়গাতে ভূমিকম্প হইতে পারে সব আল্লাহ তস্তস করে দিতে পারে আল্লাহর ফৌজ এত শক্তিশালী যে আপনাদের বিল্ডিং এগুলো আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না এগুলো আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না এটা আমরা বিল্ডিং এ আছি এটা মনে করা ঠিক আল্লাহ হেফাজত আল্লাহ হেফাজত করছেন তা না হলে এইখানে যখন পাকা হবে তখন তো সাংঘাতিক হবে এইসব উঁচু উঁচু বিল্ডিং এখানে পাকা করলে হ্যাঁ কি হালাত যাতে আল্লাহ যে হেফাজত করছেন এর জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করা হবে আমি যে কথা বলছিলাম আমাদের দুনিয়ার জিন্দিগিতে আমাদের দায়িত্ব আল্লাহর হুকুমের অনুসরণ করা এবং সবকিছু আল্লাহর করে ব্যস্ত করে দেওয়া নিজের কোন মতামত সিদ্ধান্ত এটা না করা হাকিম ও লোম্মত অর্থাৎ মৌলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ লিখছেন মানুষের পেরেশানি দুঃখ কষ্টর মূল কি উনি লিখছেন মূল হল মানুষের সিদ্ধান্ত মানুষের সিদ্ধান্ত মানুষ প্রত্যেকটা ব্যাপারে একটা সিদ্ধান্ত করে রাখে আমার বিবি এরকম হইতে হবে আমার ছেলে এরকম হইতে হবে হ্যাঁ ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে হবে হ্যাঁ আমার ছেলে মন্ত্রী হইতে হবে আমার এত বড় চাকরি হইতে হবে এইভাবে প্রত্যেকটা ব্যাপারে তার মনের মধ্যে একটা সিদ্ধান্ত করে রাখে কিন্তু পরে ওইরকম হয় না ভয় আর এক রকম কারণ আপনি আর চাইলে তো হবে না আল্লাহ যেটা চাইবে ওইটা হবে সে তো মালিকানা তার আপনার মালিকানা আপনার আমার দিদির মালিকানা সন্তানদের মালিকানা আপনার আমার সম্পদের মালিকানা সব মালিকানা কার আল্লাহ তো মালিকানা তখন আল্লাহর তো ফয়সালা কার চলবে আমি তো আমার মালিক না আমার মালিক তো আল্লাহ তো মালিকের ফয়সালা চলবে যার মালিকানা যার কর্তৃত্ব তার ফয়সালা চলবে তার একটা সিদ্ধান্ত তিনি সব ব্যাপারে একটা সিদ্ধান্ত করে রাখছেন ওটার নাম হলো তাকদির খালি করে রাখে নাই চূড়ান্ত লিখে রাখতেন এবং প্রত্যেক সবে বরাতে ওর এক বছরের সিদ্ধান্ত দুনিয়া দায়িত্বশীল ফেরেস্তাতে দিয়ে দিচ্ছেন দুনিয়া যে পরিচালনা হয়েছে এখানে কোটি কোটি ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে কাজ করছে আমাদের সাহায্য করছে আপনি তাহার যদি উঠতে চান মনে প্রাণ আপনার ইচ্ছা আপনাকে উঠানোর জন্য আল্লাহ ফেরেস্তা দিচ্ছে আপনি জুমার নামাজে আসতে চান আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ ফেরেস্তা দিয়ে দেবে ওরা আমাদের সব আসান করে দিয়েছে মানে একটা বিপদ যদি ঘটত একজনের হয়ে দৌড়াই যেত হাসপাতালে তা আপনি জুমার নামাজ আসতে পারতেন তো প্রত্যেকটা জায়গায় কদমে কদমে আমাদেরকে সাহায্য করতেছে ফেরেস্তাদের দিয়ে সাহায্য করতে কাজেই ফেরস্তা কোনো গায়ক জানে না ফেরস্তা গায়ক জানে না প্রত্যেক বছর আর আগামী এক বছর পর্যন্ত কার ভাগ্যে কি আছে মানে পুরা দপ্তর তার ব্যাপারে যে ফেরস্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে অমুক দিন অমুক জায়গায় আপনি তহবিল দিয়ে পড়বেন লেখা আছে তো পড়বেন পড়বেনি ওরা তহবিলকে পড়ার জন্য আপনাকে সাহায্য করবে কারণ তা আল্লাহ লিখে রাখছে এটা বাস্তবায়ন হয়েছে অক্ষরে অক্ষরে এক বিন্দু বিসর্গ গতি হবে না কে এক্সপিরিয়েন্স করবে তা লেখা তা লেখা ওই জায়গায় এক্সপিরিয়েন্স করবে বললো যে বাসটা দেখলো না দেখতেছে বাস আসছে ও গেল কেন ও কিন্তু দেখেনি ও চাইছে কোনো বাস নেই তার ওখানে এক্সপিরিয়েন্স করতে হবে আল্লাহর ফয়সালা তো করতে হবে তো বলতেছিলাম যে আমরা আমার সিদ্ধান্ত করি কিন্তু এইটা বাস্তবায়ন হবে না আল্লাহ যেটা সিদ্ধান্ত করতেন ওটা বাস্তবায়ন হবে পরিষ্কার বলেছি তোমরা চাইলে হবে আল্লাহ যারা সিদ্ধান্ত করবে ওটা হবে আমরা সিদ্ধান্ত করে রাখি আর হয় উল্টা তখন আমরা প্রেশান হয়ে বলি তাহলে আমরা এই দিলাম এরকম হবে এটা হলো না হ্যাঁ আমার বিউটা এরকম হয়ে গেল আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল পাগল হয়ে গেল এই হলো সেই হলো আমার চাকরিটা চলে গেল এই নানার কিন্তু নিয়ে আমরা প্রেশান কিন্তু তার ইমান শক্তি আছে দাওয়াতের লাইনে মেহনত করে ইমানকে পাহাড়ের মতো মজবুত ইমান তৈরি করছে তার কিন্তু কোনো পরেশানি নেই তার কোনো সিদ্ধান্তও নেই তার কোনো পরেশানিও নেই সে চেষ্টা করে নেক কাজের করে চেষ্টা করে নেক সেও প্ল্যান বানায় চেষ্টাও করে কিন্তু সে আল্লাহ করে ছেড়ে দেয় আল্লাহ আমি এটা ভালো মনে করে করতেছি যদি ভালো হয় তো তুমি আমাকে দাও আর যদি ভালো না হয় আমি চেষ্টা করা সত্ত্বেও আমাকে দিও না ওই যে আপনারা ইস্তেখারা একটা দোয়া পড়ে না ইস্তেখারা কোন কাজ করতে হলে শরিয়াতে আপনাকে ইস্তেখারা করো দুই রেখাত নামাজ পড়ে এই দোয়াটা করো ওই দোয়ার মধ্যে কিন্তু এই কথাটা আছে আল্লাহ এই জিনিসটা যদি ভালো হয় তাহলে কেউ আমাদের জন্য করো আর যদি দুনিয়াতে আখেরাতে আমার জন্য অমঙ্গলজনক হয় ক্ষতির কারণ হয় তাহলে আমাকে দিও না যেহেতু আমরা ভবিষ্যৎ জানি আমরা ভবিষ্যৎ জানি না কোরআনের দ্বিতীয়বার আল্লাহ বলে দিচ্ছেন তুমি অনেক কিছু পছন্দ করে চাইতে থাকো কিন্তু ওটা তোমার জন্য বিপদ আবার অনেক কিছু অপছন্দ করে তুমি ভাবতে থাকো অথচ ওইটার মধ্যে তোমার কামিয়ে তুমি যেহেতু ভাবতে চাল এটা না হোক এটা না হোক ওইটার মধ্যে তোমার কামিয়ে তুমি জানো তোমার ভবিষ্যতের কোনো ধ্যান ধারণা নেই এই জন্য যাদের পাকাপোক্তা ইমান আছে তারা নিজেরা চোরার তখনও সিদ্ধান্ত করেন তারা হয়তো একটা বিষয় দোয়াও করতেছে দোয়া চাইতেছ কিন্তু ওইভাবে চাইতেছে ওই জন্য দোয়া করেন যদি আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে আল্লাহর জন্য ফয়সলা করেন এটা বলতেছে না এটা জন্য আমি পাইয়ে যাই এই দোয়া করতে না পেয়ে গেলাম গেল না বুদ্ধিবাদ হয়ে গেল ওটা পায়ে এমন বিপদ হয়েছে বিপদ হওয়ার চেষ্টা না গেলা যায় না বের করা যায় এমন বিপদ হয়ে গেছে এ তারা কখনো অন্য হয়ে কোনো কিছু চায় না সব ওইভাবে চায় জাল্লা কল্যাণ থাকলে দাও অকল্যাণ থাকলে দিও না আমি তো জানি না আমি তো আন্দাজ দেখি আমি তো ভবিষ্যৎ জানি না তুমি তো আমার নওলা তুমি তো আমার সাহায্যকারী যেটা কল্যাণ হয় ওটা আমাকে দাও এমন পয়সা আমাকে দাও যে পয়সা বর্তমান হবে এমন পয়সা দিও না যে পয়সা বাকিগুলো লয়ে বেরোবে এমন পয়সা আমাকে দিও না যে পয়সা আমার বাকি পয়সাগুলো নিয়ে বের হয়ে বেরোবে এই পয়সা দিও কিছু পয়সা এরকম থাকে ওগুলো তারা হাতে আসলে ওগুলো তো থাকে না আর ভালো ভালোগুলো লয়ে যায় এই জন্য খালি মাল পাওয়া ঠিক আল্লাহ কাছে চাইতে হবে বরকত আল্লাহ যার অল্প দিয়ে আপনার সব প্রবেশ করা হয়ে যাবে আপনার জেন্দিগিতে শান্তি প্রতিষ্ঠা তো আল্লাহ তালা আমাদেরকে এইভাবে আল্লাহর কাছে হ্যাঁ বরকতলা মাল শান্তিময় জিন্দগি চাওয়ার তৌফিক দান করে এবং আমি যে গুলো বলতেছিলাম এই গুলো খুব খেয়াল রাখতে হবে আমি নামাজের রুকু পর্যন্ত বয়ান করছিলাম রুকু পর্যন্ত বয়ান রুকুর মধ্যে আমাদের ভুল হয় অনেকের মাথা পিঠ কোমর এক লেভেল থাকে কারোর কোমরও ঢুকে যায় মাথাও এরকম হয়ে এরকম থাকতে হবে মাথার সাইডটা কাজ সহ মৃত্যু হয়ে যায় কারোর কোনো অজর আপত্তি থাকলে ওটা ভিন্ন তার কোনো অসুবিধা নেই বিনা অজরে এটাকে এক লেভেল না করলে এই নামাজটা রসুলের তরিকা অনুযায়ী বলুন ওই নামাজটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না ফরজ আদায় হয়ে গেল ফরজ আদায় হয়ে গেল কিন্তু নামাজের দ্বারা আল্লাহ তালা পুরস্কারের আদা করতেন এর কিছুই পাওয়া যাবে একটা ভুলে মাথা পিঠ কোমর এক লেভেল থাকে না এটাকে অন্যকে দেখাইতে হবে একা একা এটা ঠিক করা সম্ভব পড়া আর একটা ভুল হল হাতুতে ধরতে হবে আঙ্গুলগুলো এরকম ছড়ানো থাকবে ফাঁকা ফাঁকা থাকবে হাতু খুব টাইট করে ধরতে হবে আস্তা আস্তা না হালকা হালকা না এবার ধরতে হবে সম্পূর্ণ হাত সোজা থাকবে এরকম কোনোই ডাকা করে দিলে হবে কোনোই ডাকা করলে হবে না আর উপুতে সোজা থাকবে আর আঙ্গুলগুলো ফাঁক থাকবে খুব শক্ত করে ধরতে হবে পাও সোজা থাকবে পুরা পাও সোজা থাকবে এর পদ্ধতি কি বডির ঝোঁক সামনের দিকে রাখতে হয় রুকু করার সময় বডির ঝোঁক সামনে রাখতে হয় তাহলে পাও সোজা হয়ে যায় পাও সোজা রাখতে হবে মাথা পিঠ কোমর এক লেভেল রাখতে হবে হাত একদম সোজা রাখতে হবে আঙ্গুলগুলো ছড়ানো রাখতে হবে নজর দুই পার মাঝে রাখতে হবে নজর দুই পার মাঝে রাখতে হবে রুকুর কথা বলতে এই হল রুকু করার তরিকা রুকু করার তরিকা অনেক সময় আমরা নামাজ আছি আছে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেল ইমাম সাহেব রুকুতে চলে গেল আমরা কি করি একটা তকবির দিয়ে রুকুতে চলে যাই একটা তকবির দিয়ে আল্লাহ একটা তকবির দিয়ে রুকুতে চলে যায় এটা মাসলার দিকে তাদের নারাজ হবে কারণ তাকবিরে তাহারিনা পয়লা যে তাকবিরটা আপনি দিবেন এটার নাম তাকবিরে তাহারিনা এটা ফরজ এটা দাঁড়ানো অবস্থায় দিতে হয় এই তাকবিরটা দাঁড়ানো অবস্থায় দিতে হয় আপনি তো ওই তাকবিরটা বলেই কি করছেন বলতে বলতে রুকুতে চলে গেছেন তাহলে আপনার তাকবিরটা দাঁড়ানো অবস্থায় দেওয়া হলো কোথায় এই ভুলের কারণে আপনি জামাতের সাথে নামাজ পড়লেন অথচ আপনার নামাজ জিরো হয়ে গেল আপনার ভুলের কারণে এলএম শিক্ষা করা ফরজ এই জন্য ফরজ কি উচিত ছিল একটা তকবির আল্লাহ সব কোনো দাঁড়াব আর একটা তকবির দিয়ে হাত বাঁধার দরকার নেই হাত বাঁধতে হয় কিছু পড়ার দরকার যেহেতু ইমাম বুকুতে চলে গেছে আপনি পড়তে পারবেন না এই সময় হাত বাঁধার দরকার নেই আল্লাহ আকবর বলে আর একটা তকবির দিয়ে রুকুতে চলে যান রুকুতে আপনি এক সেকেন্ডের জন্য ইমামকে পাইলেন পাঁচ টাকা পেয়ে গেলেন তার ইমাম উঠতে ছিল দুপুর থেকে খাওয়া হয়ে এর মাঝামাঝি অবস্থা আপনি সরি করেছেন যেটাকে পাঁচচল্লিশ ডিগ্রি বলা হয় ইমাম উঠার দিক দিয়ে পাঁচচল্লিশ ডিগ্রির ভিতরে আছে জ্যামিতির পাঁচচল্লিশ ডিগ্রি তখনও আপনি ওই রাখার চেয়ে গেলেন অথচ আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে যে রুকুতে দেয় এক তসবি পরিমাণ যদি মাপকে পাওয়া যায় তাহলে রাখা পাওয়া গেল একদম ভালো এক সেকেন্ড পাইল পাঁচচল্লিশ ডিগ্রির মধ্যে থাকলো কালকে আমার কাছে এক আমি সাত ফোন করল আমি উত্তরা গেছিলাম একটা দাওয়া তোলাদের প্রোগ্রাম তারা প্রোগ্রাম শেষ হয়ে গেছে তুমি ফোন করতে এরকম ওনারা আত্মীয় তাদের ই হয়ে গেছে বাপ মারা গেছে মা তো মা তোরা সবগুলো ভাগ করে দেয় বাপ তো মরে গেছে ওরা তা ভাগ করবি আমার তো ভাগ করে দে ওরা গেলাম আমার দেখাশোনা করিস উনি জানতে চেয়েছে তোরা বাপেরটা কেমন ভাগ করবে আর মায়েরটা কেমনে ভাগ করবে কেন সব এক নিয়মে ভাগ করবে বাপেরটা হোক আর মায়েরটা হোক সপ্তাহের মধ্যে ছেলেরা পাবে যা মেয়েরা পাবে তার অর্ধেক শুরু করতেছে কেন আমরা শুনছি যে বাপেরটাতে ছেলেরা বেশি পায় আর মায়েরটা থেকে মেয়েরা বেশি পায় তাহলে কই পাইছে এই ঘটনা তো ভুল প্রসিদ্ধ হয়ে গেছে শরিয়া তো তেমন কোনো প্রশ্ন নেই তার থেকে ছেলেরা বেশি পায় আর মায়ের তার থেকে মেয়েরা বেশি পায় গলত কথা সবটা থেকে এক হারে পায় বাপ মরে গেল যে হারে মা মরে গেল ওই হারে কিন্তু এই জন্য আমরা রাখতেন ছেলেদেরকে অনেক দায়িত্ব দিতে খরচ দেয় অনেক দায়িত্ব কিন্তু মহিলাদের খরচের কোনো দায়িত্ব দেন নেই বিয়ের আগ পর্যন্ত বাপে খাবে খাওয়াবে বিয়ের পরে স্বামীর দায়িত্ব সে চাকরি করে খাবে আমরা এখন করতেছি তো পুরো সরিয়েছে বিরুদ্ধে চারটা সে খাবে তা আপনার কাছে এই বসতে কি জন্য চারটা সে রোজগার করে খাবে আর আপনাকেও খাওয়াবে তো তো আপনি বিলাই হয়ে গেলেন আপনার স্বামী থাকলেন সরিয়া বলতেছে আপনি একা ময়দানে মেহনত করবেন আমাদের আল্লাহ এত শক্তিশালী একজনের মেহনতের দ্বারা সবাইকে পাবে প্রত্যেকের জনের জনে ধরে মেহনত করলে তারপরে আল্লাহ পালবে সেটা আমাদের আল্লাহ খুব দুর্বল হয়ে গেল নাহজুবিল্লাহ আমাদের আল্লাহ তো এরকম তিনি আপনার বিবিকে নামাইতে বলেন আপনার মেয়েকে নামাইতে বলেন এই ময়দানের মধ্যে আপনি একা নামবেন হবে গিয়ে আমরা যা করতেছি এতে কোনোদিনও শান্তি আসবে এই জন্য শরিয়ার পদ্ধতিতে বিয়ে আজ পর্যন্ত বাপের দায়িত্ব বিয়ের পরে স্বামীর দায়িত্ব স্বামী চলে গেছে দুনিয়ার থেকে সন্তানদের দায়িত্ব সন্তানদের দায়িত্ব যেহেতু তাদের খরচের কোন দায়িত্ব দেওয়া হয় না এই জন্য তাদেরকে অর্ধেক দেওয়া হয়েছে দায়িত্বের তুলনায় অর্ধেক এটা বরং তাদেরকে বেশি দেওয়া হয়েছে খরচ কোথায় করবে খরচের কোনো দায়িত্ব নেই কোনো জায়গাও নেই তা আমি বলতেছিলাম আপনি একটা দায়িত্বশীল এত লোক নিয়ে চলতেছেন আপনার তো বস্তা জানা উচিত আপনিও বলতেছেন যে মায়ের থেকে মেয়েরা বেশি পায় তাহলে আপনার আন্ডারে যে লোকগুলো মেহনত করতেছে এরা কি জানে আমাদের খুবই দলতা এদিকে আমরা খুব পিছনে যে আমরা ফরিয়াতের মশলা মশাল জানি না আমরা গণতন্ত্রের বিধান জানি সরকারের আইন জানি সব জানি আসল সরকার আসল সরকার দেয় ওই সরকারের বিধান আমরা জানি না যা দুঃখে জানি উল্টা মায়ের যে মেয়েরা বেশি পাবে আজকে যে মশলা আমি বলতেছি এটা হলো চিন্তার মশলা বলছি চিন্তায় যাওয়ার সময় যদি আপনার কোনো ওজন না থাকে আপনার কোন সমস্যা না থাকে তো আপনাকে চেনা সোজা করে যাইতে হবে বোরিং বোরিং করে না স্টেপ দেখতে থাকে আপনি এইভাবে নিচের দিকে যাবেন বোরিং করার আপনার একদম কমজোর হয়ে গেছে ওইভাবে যেতে পারে না তবে আগে হাত ফেলতে হয় কোমরের মধ্যে ব্যথা নানা রকম অবস্থা তারা না পারে তাই যেমনে পারে ওঠে বসবে তারা হয়তো আগে হাত ফেলেন কিন্তু আপনি সুস্থ মানুষ আপনি হাত ফেললে আপনার নামাজ কবুল হবে আপনি সুদান চিন্তা যে যখন আপনার হাঁটু মাটিতে টাচ করবে নিচের দিকে সোজা যাইতে যাইতে হাঁটু যখন মাটিতে টাচ করবে তখন আপনি সামনে পারবেন তখন আপনি ঢুকবেন পূজা করার জন্য এর আত্ম থাকতো পূজা থাকবে শিলা ঢুকাইলে ওটা রুকু ধরা হবে শিলা ঢুকাইতে ঢুকাইতে গেলেন তো রুকু বাড়াই দিলেন নামাজে রুকু বাড়াই ফেললেন সোজা রেখে হাঁটু লাগলো জমিনে এখন হাত সামনে রাখে আপনার হাঁটুর যেখানে আছে এখান থেকে এক হাত দূরে শুধু হাত রাখেন আঙ্গুল রাখেন গুলো একদম মিলাই দিবেন রুকু তো ছিল ফাঁকা ফাঁকা সেজদাতে আমাদের রসুলের তরিকা হলো গুলো একদম মিলাই দেওয়া বুঝলে হাঁটুর থেকে কনুই লাগায় এক হাত দূরে রাখবেন পরে আর কনুই লাগায় রাখবেন না এটা মাপ দেওয়ার জন্য কইলেন রাখবেন দুই হাতের মাঝখানে এক বিঘাত হাত রাখবে যাতে চেহারা রাখার পরে চেহারা যেন হাতের সাথে টাচ না হয় চেষ্টা করার সময় চেহারা হাতের সাথে টাচ করবে না হাতের সাথে লাগবে না চেষ্টায় যাওয়ার সময় আগে আপনার নাক লাগবে মাটিতে তারপরে কপাল লাগবে এবার চিন্তা করলেন এবং চিন্তা করার সময় হাতে কানের সাইডে থাকে তকবির তারিবার সময় যেরকম বৃদ্ধাঙ্গুল কানের লতি বরাবর থাকে সিজদা তো ঠিক এরকম থাকে সিজদা তো আপনার বৃদ্ধাঙ্গুল কানের নিচেরটাকে লতি বলে এই লতির বরাবর থাকবে সিজদাতেও এবার চিন্তা করবেন নজর নাকের ডগার দিকে থাকবে হাতের কমই পর্যন্ত জমিন থেকে উল্টা থাকবে অসুস্থ ব্যক্তির মতো বা মহিলাদের মতো একটু কমই পর্যন্ত একটু বিছাই দেওয়া যাবে না জমিনে মিশাই দেওয়া যাবে না মিশাই দেওয়া মহিলাদের জন্য অথবা যে চরম অসুস্থ শক্তি পাইতেছে না সে মিশাই সুস্থ লোকদের জন্য একটু কোনোই পর্যন্ত এটা সিদ্ধান্তে মিশাই দেওয়া যাবে না এবং চিন্তারত অবস্থায় আপনার রান খাড়া থাকে রান একদম খারাপ এক হাত দূরে যে হাত রাখতে পারলেন ওই এক হাত দূরে হাত রাখলে রান খারাপ থাকে আপনি পন্ডিতগিরি করে আরো যদি বেশি দেন ওইদিকে তাহলে আপনার রান বাঁচা হবে কোন দিকে পশ্চিম ওর থেকে দূরে যায় চিন্তা করবে রান বাঁচা হবে কোন দিকে পশ্চিম দিকে আর যদি বকিলি করে আরো কম দূরে চিন্তা করেন মহিলাদের মতো হাঁটুর কাছে মাথা রেখে দিলেন মহিলাদের মতো হাঁটুর কাছে কি রাখলেন মাথা রাখলেন তখন আপনার রান বাঁচা হবে খুব দিকে হাঁটুর থেকে পুরু পর্যন্ত এটাকে রান বলা হয় এটা শ্রেষ্ঠা একদম সোজা বেশি দূরে শ্রেষ্ঠা করলে ওটা পশ্চিম দিক পাকা হয় কম দূরে চিন্তা করলে ওই রাম কোন দিক বাঁকা হয় কোন দিক বাঁকা হয়ে যায় উভয়টা ভুল উভয়টা ভুল ওই হলো একা দূরে চিন্তা করবেন আপনার রান সোজা থাকে আর কি করবেন আপনার উভয় উভয় পায়ের পাতা খাড়া থাকবে আর এখানে গোড়ালি মিলে যায় অনেকে কি করে ঘোড়ালেই মেলায় দেয় এটা ভুল দাঁড়ানো অবস্থায় আপনার দুই পায়ের মধ্যে যে ফাঁক ছিল ওই ফাঁকা সিদ্ধাতে বজায় থাকবে তাহলে সিদ্ধাতে কোড়ালি মিলাইবেন না একদম পাও খারাপ থাকবে আঙ্গুলগুলো জমিনে থাকবে তবে আঙ্গুলগুলোতে চাপ চাপ দিতে হবে যাতে পায়ের আঙ্গুলগুলো কোন দিকে হয়ে যায় কেবলার মেলানো যাবে দুই পায়ের মধ্যে এক হাত হাত থাকবে দুই পায়ের মধ্যে খাড়া থাকবে পায়ের পাতাটা খাড়া থাকবে শুধু আঙ্গুলে চাপ দিবেন আঙ্গুলে মাথা কোন দিকে হয়ে যায় কিবলার দিকে হয়ে যায় এইভাবে চেষ্টা করতে হবে চেষ্টাতে করতে হবে সুভান রব্বিয়াল রব্বিয়াল আলা এই অনেকে কি পরে বোঝা যায় না খালি বোঝা যায় কি সবই থালা সবই থালা সবই সেখানে এটা না শিকার ধরুন এটা করতে আর কি যে পরিবর্তন আর সবই সবই ভালো ইমামেও তিনবার পড়ো ইমামের জন্য বেশি পড়া মাত্র ইমামের কিন্তু তার তাপোয়া দেখানোর জন্য ভণ্ড তো ভণ্ড হওয়ার মানে এলেন নেই বলছে এতবার পড়লে আমার এত তাপ হবে সব আমার ভক্ত হয়ে গেছে ভণ্ড করে হালাত মশলা যাবে না মশলা হলো আল্লাহ রসুল বলছে যখন তুমি ইমাম হইবা তো নামাজে বেশি টাইম লাগাইবা না এখানে অনেক লোক অসুস্থ আছে কমজোর আছে অনেকে মুসাফির আছে দূরে চলে যাবে তাড়াতাড়ি করে সবাই যদি খেয়াল করে সংক্ষিপ্ত নামাজ পড়ে এই হলো হাবিব উনি যে একা বুঝছেন তাতে চল্লিশ বার পড়ে সব লোকটা গাড়ি ফেল করবে যারা মুসাফির আছে হ্যাঁ আর বাড়ি ফিরতে ফিরতে তো তা হয়ে যাবে এইভাবে তো তা কোয়া হয় শরীয়ত যেভাবে করছে ওইটা তা এইভাবে চিন্তা করবো আমরা আর চিন্তাটা ওঠার সময় কিন্তু যেভাবে গিস্তি তার উল্টা গিস্তি কেমনে আগে হাঁটু রাখছি তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল উঠার সময় আগে কপাল তারপরে নাক তারপরে হাত তারপরে আরো বাকি মশলা পরে বলা হবে ইনশাআল্লাহ এই কথাগুলো খেয়াল করে নামাজ পড়বো তাহলে নামাজের মন কি হবে না এদিক ওদিক যাবে না আল্লাহ আমাদেরকে এইভাবে আমল করা তৌফিক দান করেন্লাহ আলহামদুলিল্লাহ